আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বসীভূত করতে সক্ষম ছিলাম না আমরা অবশ্যই আমাদের পালন কর্তার দিকে ফিরে যাব তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর অংশ স্থির করেছে বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين তিনি কি তাঁর সৃষ্টি থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন এবং তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم তারা রহমান আল্লাহর জন্য যে কন্যা সন্তান বর্ণনা করে যখন তাদের কাউকে তার সংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং ভীষণ মনস্তাপ ভোগ করে أومن ينشأ في الحلية وهو في الخصام غير مبين তারা কি এমন ব্যক্তিকে আল্লাহর জন্য বর্ণনা করে যে অলঙ্কারে লালিত পালিত হয় এবং বিতর্কে কথা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 وقومه إنني براء مما تعبدون যখন ইব্রাহিম তার পিতা ও সম্প্রদায়কে বলল তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তবে আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন অতএব তিনি আমাকে সৎপথ প্রদর্শন করবেন وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون এ কথাটিকে সে অক্ষয় বাণী রূপে তার সন্তানদের মধ্যে রেখে গেছে যাতে তারা আল্লাহর আকৃষ্ট থাকে بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق حتى جاءهم الحق ورسول مبين পরন্তু আমি এদেরকে ও এদের পূর্বপুরুষদেরকে জীবন উপভোগ করতে দিয়েছি অবশেষে তাদের কাছে সত্য ও স্পষ্ট বর্ণনাকারী রসুল আগমন করেছে ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون যখন সত্য তাদের কাছে আগমন করল তখন তারা বলল এটা জাদু আমরা একে মানি না وقالوا لولا نزل هذا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 হয়ে যাওয়ার আশঙ্কা না থাকত তবে যারা দয়াময় আল্লাহকে অস্বীকার করে আমি তাদেরকে দিতাম তাদের গৃহের জন্য রৌপ্য নির্মিত ছাঁদ ও সিঁড়ি যার উপর তারা চড়ত এবং তাদের গৃহের জন্য দরজা দিতাম এবং পালঙ্ক দিতাম যাতে তারা হেলান দিয়ে বসত এবং স্বর্ণ নির্মিতও দিতাম এগুলো সবই তো পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র আর পরকাল আপনার পালনকর্তার কাছে তাদের জন্যই যারা ভয় করে ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দিই অতপর সেই হয় তার সঙ্গী শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে আর মানুষ মনে করে যে তারা সৎপথে রয়েছে حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين অবশেষে যখন সে আমার কাছে আসবে তখন সে শয়তানকে বলবে হায় আমার ও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব থাকত কত হীন সঙ্গী সে ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون তোমরা যখন কুফর করছিলে তখন তোমাদের আজকের আজাবে শরিক হওয়া কোনো কাজে আসবে না أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين আপনি কি বধিরকে শোনাতে পারবেন অথবা যে অন্ধ ও যে স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত তাকে পথ প্রদর্শন করতে পারবেন অতপর আমি যদি আপনাকে নিয়ে যাই তবু আমি তাদের কাছ থেকে আপনার প্রতি যে ওহি নাজিল করা হয় তা দৃঢ়ভাবে অবলম্বন করুন নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছেন এটা আপনার ও আপনার সম্প্রদায়ের জন্য উল্লিখিত থাকবে এবং শীঘ্রই আপনারা জিজ্ঞাসিত হবেন واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون আপনার পূর্বে আমি যেসব রসুল প্রেরণ করেছি তাদেরকে জিজ্ঞেস করুন দয়াময় আল্লাহ ব্যতীত আমি কি কোনো উপাস্য স্থির করেছিলাম ইবাদতের জন্য ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين আমি মুসাকে আমার নিদর্শনাবলী দিয়ে ফিরাউন আর তার পরিষদ বর্গের কাছে প্রেরণ করেছিলাম অতপর সে বলেছিল আমি বিশ্ব পালন কর্তার রসুল অতপর সে যখন তাদের কাছে আমার নিদর্শনাবলী উপস্থাপন করল তখন তারা হাস্য বিদ্রুপ করতে লাগল আমি তাদেরকে যে নিদর্শনে দেখাতাম তাই হতো পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা বৃহৎ এবং আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করলাম যাতে তারা ফিরে আসে وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون তারা বলল হে জাদুকর তুমি আমাদের জন্য তোমার পালনকর্তার কাছে সে বিষয়ে প্রার্থনা করো যার ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করব فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون অতপর যখন আমি তাদের থেকে আজাব প্রত্যাহার করে নিলাম তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতে লাগল ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون ফিরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল হে আমার কওম আমি কি মিশরের অধিপতি নই এই নদীগুলো আমার নিম্নদেশে প্রবাহিত হয় তোমরা কি দেখো না أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين আমি যে শ্রেষ্ঠ এ ব্যক্তি থেকে যে নিজ এবং কথা বলতেও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 না সে তারা আপনার সামনে যে উদাহরণ স্থাপন করে তা কেবল বিতর্কের জন্যই করে বস্তুত তারা হল এক বিতর্ককারী সম্প্রদায়